কেউ আছে গলার মধ্যে চেনও ব্যবহার করে এই হচ্ছে আমাদের হ্যাঁ দুর্গতি সুতরাং এইগুলো কি পুরুষের জন্য ব্যবহার করা মুসলমান পুরুষের জন্য যায় আছে কিনা সেটা আমাদের তো জানা দরকার অনেকের মনে হয় সেটাতে অসুবিধা কি একটু হাতের মধ্যে আংটি দিল সমস্যা কি অনেকে দেখা যাচ্ছে যে শ্বশুর বাড়ির আংটি যখন ওই বাড়িতে পরিয়ে দেয় অনেকদিন আবার পরে থাকে পরের যদিও খুলে ফেলে কিন্তু না আপনি স্বর্ণের আংটি কি পড়তে পারবেন না না পারবেন সেটা আপনাকে জানতে হবে আপনি কি স্বর্ণের ব্রেসলাইট পড়তে পারবেন আপনি কি চেন পড়তে পারবেন আপনি তো পুরুষ আপনি কেন সেটা না জেনে এমনিতেই মানুষকে দেখছেন তাই বলে আপনি পড়বেন না সেটা হতে পারে না সুতরাং এই হাদিসটা আমাদের জানা দরকার যে রসুল আকরম সাল্লাহ সাল্লাম একদা দেখতে পাইলেন যে একটা সাবির হাতে একটা স্বর্ণের আংটি আছে তখন দেখার পর সাথে সাথে সাবির আঙ্গুল ধরে সে আংটিটা খুলে হ্যাঁ, ফেলে দিলেন তো এবং রসুল আকরমসাল্লাম সাথে সাথে বললেন আমিদ ওয়াহাদুকুমিলা জামরাতি মিন্নার যে তোমাদের কেউ কি আগুনের একটা স্পলিঙ্গ নিজের হাতে দিতে চাও হ্যাঁ এটা কি তোমাদের ইচ্ছে হয় তখন ওই সাহাবিকে বলা হলো যখন রসুল আকরমসাল্লাম এই কথা বললেন আংটিটা ফেলে দিয়ে গেলেন তখন ওই সাহাবিকে আরেকজন সাহাবি বলল হ্যাঁ, যে তুমি আংটিটা নিয়ে নাও পকেটে পুরে নাও তুমি এটা দিয়ে লাভ করতে পারবে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে দিবে বা এটা বিক্রি করে কোনো ফায়দা আনতে পারবে কিন্তু সাহাবি যদি অপরাধ করুক না কেন কিন্তু রসুল আকরম সাল্লাহ আসলামের নিষেধাজ্ঞাকে সম্মান করেছিল এই কারণে বলেছিল লাহ আবাদা যা আল্লাহর কসম আমি সেটা কোশ্চিন কালো আর গ্রহণ করতে পারি না ওকত্তর আহ রসুল্লাহ রসুল আকরম সাল্লাম সেটা আমার হাত থেকে খুলে ফেঁকে মেরলেন মারলেন তারপরে আমি সেটা আবার পকেটে নিয়ে আবার উপকৃত হওয়ার চেষ্টা করব সেটা আমার দ্বারা সম্ভব হবে না সুতরাং সুতরাং এই সাহাবির যদিও দোষ করেছে কিন্তু রসুল আকরম সাল্লাম নিষেধাজ্ঞাকে পরিপূর্ণরূপে মেনেছে এবং রসুলের ফেলে দেওয়া আংটিও সে গ্রহণ করতে রাজি হয়নি এই কারণে আমরা এ হাদিসের আলোকে বলতে চাইব যে আমাদের মাঝে যারা এরকম জোয়ান পুরুষেরা যারা আপনার আংটি দেওয়ার চেষ্টা করে স্বর্ণের এবং ব্যাসলাইট পড়ার চেষ্টা করে এরকমভাবে চেইন পড়ার চেষ্টা করে তাদের অবশ্যই চিন্তা করা দরকার আপনি কি আপনার হ্যাঁ, আগুনের জাহান নামের কি আগুনের হ্যাঁ, আপনি আংটি পড়তে চান আপনি কি গলার মধ্যে জাহান্নামের সে আপনার চেন লাগাতে চান আগুনের চেন লাগাতে চান আপনি কি চান যে আপনার হাতের মধ্যে আগুনের ব্যাসলাইট হ্যাঁ আপনি কি পড়বেন সেটা কি চান যদি চান তাহলে পড়তে পারেন আর যদি না চান অবশ্যই সেটা থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে এবং শুধু নিজে সরব না অন্যকে দেখলে সেটা অবশ্যই তাকে সদুপদেশ দেওয়ার চেষ্টা অবশ্যই আমাদের থাকবে আল্লাহ আমাদেরকে তহফিক দেন ওসল্লাহ আলা নবীন আহমদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন